আবু জামরাহ জুবাই রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আমি মক্কায় ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর নিকট বসতাম একবার আমি জ্বরাক্রান্ত হই তখন তিনি আমাকে বললেন তুমি তোমার গায়ের জ্বর জমজমের পানি দিয়ে ঠান্ডা করো কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটা জাহান্নামের উত্তাপ হতেই হয়ে থাকে কাজেই তোমরা তা পানি দিয়ে ঠান্ডা করো অথবা বলেছেন জমজমের পানি দিয়ে ঠান্ডা করো এ বিষয়ে বর্ণনাকারী হাম্মাম সন্দেহ পোষণ করেছেন